لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা গত জুমাতে তাকদীর সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম ইমান বিল কাদার এটা একটা গুরুত্বপূর্ণ অংশ ইসলামের যে পাঁচটি বেনা এই পঞ্চ বেনার একটি বেনা হচ্ছে ইমান আর সেই ইমানের আবার রয়েছে ছয়টি অংশ বা ছয়টি রোকন তার একটি হচ্ছে ইমান বিল কাদার রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে যখন হাদিস জিব্রাইলের ভিতরে উল্লেখ রয়েছে যে জিজ্ঞেস করা হল মাল ইমান আনিল ইমান আপনি আমাকে ইমান সম্পর্কে বলুন ইমান কি জিনিস ইমান সম্পর্কে আপনি আমাকে বলুন কালা আন্তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আখির ওয়া বিল কদরি ওয়াসাল্লাম উত্তর দিলেন ইমান হচ্ছে যে তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহতে ফেরেস্তাতে এবং আল্লাহর কিতাব সমূহের প্রতি আল্লাহর রাসুলগণের প্রতি ওয়ালিয়ামিল আখের এবং পরকালের প্রতি শেষ দিবসের প্রতি অত বিল কদরে এবং তুমি ইমান স্থাপন করবে কদরের উপরে খৈরিহি ওয়াশার রিহি ভালো মন্দ সবটাই আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত মুসলিম শরীফ কিতাবুল ইমান বাবু বয়ান আরকান ইসলাম আল ইমান এখানে উল্লেখ করা হয়েছে ইমান বিল কদরের মাধ্যমে একজন মমিনের যেসব বিষয়গুলো অর্জিত হয় তা হচ্ছে আল আব্বাল أنه من تمام الإيمان ولا يتم الإيمان إلا بذلك ইমান বিল কদর হচ্ছে ইমানের পরিপূর্ণতার একটি গুরুত্বপূর্ণ অংশ ইমান বিল কদর বিহীন ইমান পূর্ণ হতে পারে না দ্বিতীয় হচ্ছে আন্নাহু মিন তামামিল ইমান বির রুবুবিyyah লিআন্না কদর আল্লাহি মিন আফআলিহি ইমান বিল কদর আল্লাহর রবৈয়াতের প্রতি ইমানের একটি অংশ কেননা কদর আল্লাহর কাজগুলোর একটা অংশ সুতরাং ইমান বিল কদরের মাধ্যমেই মানুষের আল্লাহর যে রব হিসাবে ইমান রাখা ফরজ সেটা পূর্ণতা লাভ করে তৃতীয়ত রদ্দুল ইনসানে ওমরাহু ইলা রব্বিহি একজন মানুষ যখন ইমান বিল কদর তথা তাকদীরের উপর ইমান রাখে তখন সে তার সব কাজগুলো আল্লাহর উপরেই ন্যস্ত করে লিয়ান্নাহু ইদা আলিমা আন্না কুল্লা শাইইন বিকদাইহি ওয়া কদরিহি কেননা যখন একটা মানুষ জানে যে তার সব কাজগুলোই আল্লাহ সুবাহ কদ এবং কদর তথা আল্লাহর ফয়সালার দ্বারাই চূড়ান্ত হয় ফাইন্নাহু সাইয়ারজিউ ইলাল্লাহি ফি দাফি দাররা ইয়ারফিহা তাহলে সে যে কোনো সুখ দুঃখ এসব কি আল্লাহর দিকে রুজু করবে ওয়ায়ুদীফু আস-সাররা ইলাল্লাহ এবং সে তার সুখের মুহূর্তগুলোকে সচ্ছল অবস্থাটাকে আল্লাহর দিকেই সম্পৃক্ত করবে এবং সেটা বিশ্বাস করবে যেটা আল্লাহ সুবাহ অনুগ্রহে এটা হয়েছে রাবিআন চার নম্বর হল আন্নাল ইনসান ইয়ারিফ কদ্র নফসিহি ওয়ালা ইয়াফখরু ইদা আল খায়র ইমান বিল কদর তথা তাকদীরের প্রতি বিশ্বাস করার মাধ্যমে একজন মানুষ নিজের মর্যাদা উপলব্ধি করতে পারে এবং সে যখন কোনো ভালো কাজ করে তখন সে এর দ্বারা গৌরব বা ফখর করে না বরং সে আল্লাহর পক্ষ থেকে এটা অনুগ্রহ সেজন্য সে আল্লাহর শুক্রিয়া আদায় করে খামেসান পঞ্চম ফায়দা হচ্ছে হাউনুল মাসাইবি আলাল আব্দ বান্দার উপর যখন কোনো মুসিবত আসে এটা তখন তার জন্য সহজ হয়ে যায় মেনে নেওয়া কেন লেয়ান্নাল ইনসান ইদা আলিমা আন্না মিন যখন একজন মানুষ বিশ্বাস করে যে এই মুসিবত আল্লাহর পক্ষ থেকেই এসেছে হা নাত আলাইহিল মুসিবাতু তাহলে তার জন্য সে মুসিবতটাকে মেনে নেওয়া সহজ হয়ে যায় আল্লাহ সুবাহ এটাই বলেছেন ومن, يؤمن بالله يهدي قلبه سورة এর এগারো নম্বর আয়াত এখানে বলা হয়েছে আল্লাহর প্রতি যে ব্যক্তি ইমান রাখে ইহাদি কলবাহু আল্লাহ তারা তার অন্তরকে হৃদায়ত দান করেন স্থির রাখেন ইমাম কামা রহমাউল্লাহ তারা বলেছেন এ আয়াতে তাফসির করতে গিয়ে হুয়ার রজুল তুসিবহুল মুসিবাতু ফায়ালামু আন্নাহা মিন ইনদিল্লাহ ফায়ুরদি ওয়া ইউসলিম যে এখানে ইহাদি কালবাহু বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যার উপর কোনো মুসিবত এসেছে অতপর সে বিশ্বাস স্থাপন করলো যেটা আল্লাহর পক্ষ থেকে এবং সেতে সন্তুষ্ট এবং এটা আল্লাহর উপরে হাওয়ালা করল যেহেতু কোরআনে বলা আছে সুরায় তবা নয় নম্বর সুরার একান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون হে নবী আপনি ওই মুনাফিকদেরকে বলে দিন লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা আমাদের কোনো মুসিবত স্পর্শ করতে পারবে না শুধুমাত্র অতটুকুই যতটুকু আল্লাহ তালা আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন হুয়া না তিনি হচ্ছেন আমাদের মাওলা আর মমিনদের আল্লাহর উপরই ভরসা রাখা উচিত সুতরাং কোন মমিনদের যখন বিপদ আসে মুসিবত আসে সে এটাকে সহজেই মেনে নেয় যেহেতু আল্লাহর উপরে তার ইমান আছে ইমান বিল কদর আছে এজন্য তার মুসিবতটা অত কঠোর হয় না হায় হুতাশ করে না যেভাবে একজন বেঈমান একজন মুনাফিক করে থাকে এমনি ভাবে যদি কোনো ব্যক্তি একজন মমিন যে ব্যক্তি ইমান বিল কদর তাকদিরে বিশ্বাস করে সে ব্যক্তিকে কেউ উপকার করে তো সে বিশ্বাস করবে এটা আল্লাহ সুবাহ পক্ষ থেকে লিপিবদ্ধ করা ছিল কাজে সে অনুযায়ী সে প্রথমে আল্লাহর শুক্রিয়া আদায় করবে এরপরে যে ব্যক্তি উপকার করল তাকে ধন্যবাদ জানাবে তাকে পুরস্কার দিবে কিন্তু তার বিশ্বাস যে আল্লাহ সুবাহ হুয়া এটা এই ব্যক্তিকে দিয়ে করিয়েছেন মানুষের শুক্রিয়া আদায় করার কথা বলা হয়েছে আদিসে বলা হয়েছে মাল্লাম ইয়াসকুরিল্লা আসলাম ইয়াসকুরিল্লা যে ব্যক্তি মানুষের শুক্রিয়া আদায় করে না সে আল্লাহর শুক্রিয়া আদায় করে না মানুষের কৃতজ্ঞতা যে প্রকাশ করল না সে মূলত আল্লাহর কৃতজ্ঞতাই প্রকাশ করল না এর অর্থ এই নয় যে আল্লাহ সুবাহকে ভুলে গিয়ে অথবা এখানে এই মানুষটাই আমার উপকার করেছে এই বিশ্বাস করা নয় বরং এর মানে হচ্ছে আল্লাহ সুবাহ আমার জন্য লিপিবদ্ধ করে রেখেছিলেন যে এই লোকটা আমার এই উপকার করবে সাত আন্নাল ইনসান ইমান বিল কাদর তথা তাকদিরে বিশ্বাস করার মাধ্যমে একজন মানুষ আল্লাহর হেকমা আল্লাহর কৌশল এবং আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে অবগত হতে পারে কেননা যখন সে এই পৃথিবীর বিভিন্ন পরিবর্তন পরিবর্ধন এবং মানুষের বিভিন্ন অবস্থার দিকে লক্ষ্য করবে তখন সে নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে যে এর মধ্যে আল্লাহ সুবহান কোন হেকমা তথা তার মঙ্গল নিহিত রয়েছে যেমন মনে করুন যদি আল্লাহ সুবহান দুনিয়াতে সমস্ত মানব জাতিকে একই স্তরে তৈরি করতেন তাহলে আপনার সুইপার বাথরুম পরিষ্কার করার লোক রাস্তাঘাট পরিচ্ছন্ন করার লোক এই পরিচ্ছন্ন কর্মী আপনি খুঁজে পেতেন কোথায় এই জন্য কোরআনে আল্লাহ সুবাহান অন্য একটি আয়াত বলেছেন নাহনু কাসামনা মাইশাতাহুম আমি মানুষের জীবিকা বন্টন করে থাকি যারা আল্লাহর এই কদর এবং কজায় বিশ্বাস করে না তারা মূলত আল্লাহর এই সৃষ্টির রহস্য সম্পর্কেও তথ্য উদ্ঘাটন করতে আল্লাহর সৃষ্টিকে উপলব্ধি করতে ব্যর্থ হয় এজন্য মনে রাখতে হবে যে ইমান বিল কদর তাকদীরে বিশ্বাস করা আল কজা আল কদর এটা ইমানের গুরুত্বপূর্ণ একটি অংশ কদর কি জিনিস জাওয়াল কদর সম্পর্কে বিভিন্ন মহাসিরিনে কেরাম মহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কিন্তু সবচেয়ে যেটা চূড়ান্ত মনে হয় তা হচ্ছে এই যে কদা এবং কদর আল্লাহ সুবাহ গোটা মাখলুকাতকে সৃষ্টি করার পূর্বে তিনি যে পরিকল্পনা করেছেন ওটাকে বলা হয় কদা আর এই পরিকল্পনা বাস্তবায়ন করাই হচ্ছে আল কাদার কেউ বার এটা উল্টাও বলেছেন যেমন মনে করুন একজন লোক একটা বাড়ি তৈরি করবে একজন ইঞ্জিনিয়ার সাহেবকে দিয়ে এটার প্ল্যান তৈরি করা হয় তো প্ল্যান তৈরি করা হলো এরপরে তা বাস্তবায়ন করা হয় এই প্রথমে যে প্ল্যান তৈরি করা হয় এটার নাম হচ্ছে কদর এবং এই যে বাস্তবায়ন করা হচ্ছে ওটাকে বলা হয় আল কদা আল্লাহ সুবাহান কোরআনুল করিমে এ কথা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি যা কিছু করেন একটা মহাপরিকল্পনার অধীনে আল্লাহ তালা করেন সবকিছুই তিনি একটা পরিমিত ভাবে পরিকল্পিত ভাবে করেন আল্লাহর কোনো কাজ অপরিকল্পিত নয় যেমন সুরায় কামারের চুয়ান্ন নম্বর সুরার উনপঞ্চাশ নম্বর হাতে বলা হচ্ছে ইন্না কুল্লা সাই ইন খলাক না হুবে কাদার আমরা সব বস্তুকে এবং সব জিনিসকে সুপরিমিতভাবে এবং সুপরিকল্পিতভাবে সৃষ্টি করেছি কোরআনুল করিমের সুরা ইয়াসিনের ভিতরে আছে অকুল্লা শাই ইন ফি ইমাম মুবিন আমরা সব কিছুকে সীমাবদ্ধ করেছি লিপিবদ্ধ করেছি ফি ইমাম মুবিন ইমামে মুবিন তথা লৌহে মাহফুজের ভিতরে কোরআনের সুরা হাজাব তেত্রিশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে وكان أمر الله قدرا مقدورا আল্লাহর কাজসমূহ পরিমিতভাবে এবং সুপরিকল্পিতভাবে হয়ে থাকে তবে সুরা রদ তেরো নম্বর সুরার আট নম্বর হাতে বলা হয়েছে ওয়াকুল্লু শাইইন ইনদাহু আল্লাহর কাছে সব বস্তু সব কাজগুলো বিমেকদার পরিমিত ভাবে হয়ে থাকে সুরায় কামার চুয়ান্ন নম্বর সুরার বান্ন নম্বর হাতে বলা হয়েছে ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর وكل صغير وكبير مستطر كل شيء فعلوه في الزبر মানুষ যা কিছু করে এই সবগুলো জুবুর অর্থাৎ সেই কিতাবের ভিতরে লোভে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে অথবা আমল নামা লিপিবদ্ধ রয়েছে এই জন্য কাদাওয়াল কাদার এর উপর ইমান রাখা একটা গুরুত্বপূর্ণ ফরজ ইমানের ছয়টি রোকনের একটি গুরুত্বপূর্ণ রোকন আল্লাহ সুবাহ যখন কোনো কাজ করার ইচ্ছে করেন সেখানে বলা আছে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন সূরা ইয়াসিন 82 নম্বর আয়াত এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা যখন কোনো কাজ করার ইচ্ছে করেন ইরাদা করেন তখন তিনি বলেন আইয়াকুল লাহু কুন হয়ে যাও ফায়াকুন অতঃপর তা হয়ে যায় আরাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم বালা কাদিরিনা আলা আন্নু সাভিয়া বানানা সুরা কেয়ামার চার নম্বর আয়াত এমনি ভাবে সুরা নামের পঁয়ষট্টি নম্বর আয়াত এসবগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাপরিকল্পনার কথা উল্লেখ করেছেন আফারাইতুমুল ভিতরে আপনারা পড়বেন সেখানে আটষট্টি থেকে বিরাশি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তারা পরিচয় দিয়েছেন তোমরা যে পানি পান করছ এরকম তোমরা যে রিজিক খাচ্ছ এগুলো থেকে আসে এসব বিষয়গুলো আল্লাহ তারা সব কিছু দেখিয়েছেন যে তার মহাপরিকল্পনার অংশ হিসেবে এগুলো হয়ে থাকে এগুলো কোনো হঠাৎ করে কোনো কিছু হচ্ছে এরপরে আল্লাহ তালা জানেন বা মানুষেরা কোনো কাজ করে তারপরে আল্লাহ তালা উপলব্ধি করতে পারেন বিষয়টা এমন নয় বরং এটা আল্লাহ সুবাহান পক্ষ থেকে পূর্ব পরিকল্পিত ভাবি হয়ে থাকে এই কজা এবং কদর সম্পর্কে আল্লাহ রাসুল সাল আলিয়াল্লামও হাদিস শরীফে গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করেছেন যা আমরা গত জুমাতেও অনেকগুলো বিষয় আলোচনা করেছিলাম এছাড়া আরো অনেক হাদিস রয়েছে হজরতে আব্দুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন হাদাসানা রাসূলুল্লাহ কি সুন্দর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে তিনি বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ যে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এবং তিনি সত্যবাদী এবং সত্যায়িত যাতে করে কেউ সন্দেহ করতে না পারে সেজন্যই তিনি এই কথাটা বলেছেন أنه يجمع خلق أحدكم في بطن أمه أربعين يوما তোমাদের প্রতিটি মানুষের সৃষ্টিকে তার মায়ের পেটে চল্লিশ দিন পর্যন্ত রাখা হয় নুৎফা আকারে আলাকাতান অতপর এটা একটা রক্তপিণ্ড আকারে পরিণত হয় মেস্তজালিকা চল্লিশ দিন পর্যন্ত সেরকম থাকে এরপরে আবার চল্লিশ দিন পর্যন্ত এটা আস্তে আস্তে একটা গোস্তের টুকরায় পরিণত হয়ে যায় অতপর আল্লাহ সুবাহ তার কাছে একজন ফেরেস্তা পাঠান তিন তাকে চারটা কালিমা লেখার জন্য আদেশ করা হয় কয়টা কালিমা চারটি কালিমা বা চারটি বাক্য লেখে দেওয়ার জন্য ওই ফেরেস্তা আদিষ্ট হন فيقول اكتب عمله وأجله ورزقه وشقي أم سعيد আল্লাহ তারা তাকে আদেশ করেন এই ব্যক্তির আমল লিপিবদ্ধ করো কি আমল সে কি কাজ করবে তা লিখে দাও ওয়াজালাহু এবং তার আজাল তথা বয়স লিপিবদ্ধ করো অরিজকাহু এবং তার রিজিক লিপিবদ্ধ করো কি খাবে কত মন চাল কত মন ডাল কত মন আটা খাবে সব লিপিবদ্ধ করে দাও ওয়াশাকিউন আম সাঈদুন এবং সে ন্যাক হবে না বধ হবে ভালো হবে না মন্দ হবে এটাও লিপিবদ্ধ করে দাও ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই আল্লাহর কসম করে বলছি শপথ করে বলছি যার হাতে আমার জীবন একজন মানুষ আমল করতে থাকে জান্নাতবাসীদের আমল মানে যে আমল করলে জান্নাতে যাওয়া যায় সে আমল সে করতে থাকে এমনকি আমল করতে করতে তার মাঝে এবং জান্নাতে প্রবেশ করার মাঝে মাত্র এক হাত বাকি থাকে ফাইয়াসবুক আলাইহিল কিতাব অতবার তার উপরে তার কিতাব তথা তাকদির যা লেখা রয়েছে সেটা আগমন করে তাই আমালু বে আমালে আহালিন্নার অতপর সে জাহান্নামীদের কাজ করে জাহান্নামে যাওয়ার জন্য যে কাজ করা লাগে সে কাজ করে ফাইয়াদ ফাইয়াদুখুলুহা এবং সে জাহান্নামে প্রবেশ করে ওয়াইন্না আহাদাকুম লায়া আমালু বে আমালে আহালিন্নার পক্ষান্তরে অপর তোমাদের অপর একজন মানুষ সে আমল করতে থাকে এমন আমল যে আমলগুলো জাহান নামে যাওয়ার আমল এমনকি তার মাঝে এবং জাহান নামে যাওয়ার মাঝে শুধুমাত্র এক হাত বাকি থাকে একেবারে জাহান নামের ধার প্রান্তে গিয়ে পৌঁছে গেছে ফাইয়াসবুকু আলাইহিল কিতাবু অতপর তার উপরে তার সেই তাকদির তথা কিতাবে লিপিবদ্ধ যা রয়েছে তা আসে ফয়ামালু ব্যামালে হালিল জান্নাতি এবং সে জান্নাতে যাওয়ার মতো কোনো আমল করে ফাইয়াদ খুলুহা সুতরাং সে জান্নাতে প্রবেশ করে এ হাদিস থেকে বোঝা গেল যে মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্যক্তি একথা বলতে পারে না যে সে জান্নাতি আর এটা বলা যেতে পারে যে ইমানদারগণ জান্নাতি একজন ভালো মানুষ তাকে বলা যেতে পারে তুমি যদি এরকম অবস্থায় ইমানের সঙ্গে মৃত্যুবরণ করো তাহলে আশা করা যায় জান্নাতি কিন্তু জান্নাতের সার্টিফিকেট কাউকে দেওয়া যাবে না এই জন্য আবদুল্লাহ আনহুর থেকে আর একটা হাদিস আছে সেখানে বলা আছে যে মানুষ ওনাকে জিজ্ঞেস করতো আমরা কাকে আদর্শ রূপে গ্রহণ করব তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কদমাত তোমাদের কোন ব্যক্তি যদি কাউকে আদর্শ রূপে কাউকে মডেল রূপে গ্রহণ করতে চায় ফালিয়াস্তান্না বিমান কদমাথা সে যেন ওই সমস্ত লোকদেরকে অনুসরণ করে যারা মরে গেছে ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা কেননা জীবিত লোক কখনোই ফেতনা মুক্ত নয় আশঙ্কা মুক্ত নয় যে কোনো মুহূর্তে ইমান হারা হয়ে যেতে পারে যেটা এই হাদিসে বলা হলো আর মৃত্যু হয়ে গেছে বলতে সাহাবায়ক রামদের প্রতিদিন ইঙ্গিত করেছেন যেটা ওই হাদিসে বলা হয়েছে উলাইকা সাহাবু মোহাম্মদ যাদেরকে আদর্শরূপে গ্রহণ করতে বলা হচ্ছে তারা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবায়ক রাম কেননা কান ও আফদল উম্মা তারা ছিল উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তিবর্গ আমা কাহম এলমান এলেমের দিক থেকে তারা ছিল সবচেয়ে গভীর এলেমের অধিকারী আকাল্লাহম তাকাল্লুফান তাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না তারা যেটা বলতেন তা করতেন যা করতেন তাই বলতেন অতিরিক্ত কৃত্রিমভাবে তারা কোনো কথা বলতেন না বা কোনো আমল করতেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে দিন কায়েমের জন্য নির্বাচন করেছেন এবং তাদেরকে আল্লাহর নবীর সাহাবি হওয়ার জন্য নির্বাচন করেছেন সুবাহান আল্লাহ হামদি যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমী নবীর সাহাবি হওয়ার জন্য নির্বাচন করেছে এই জন্যই তো হাদিসে বলা কোরআনের আয়াতে বলা হয়েছে আজকে অনেকে বলে যে সাহাবা একরামদের মতো কি আমাদের হওয়া সম্ভব তাদের মতো আমল করা কি আমাদের পক্ষে সম্ভব অথচ কোরআন পরিষ্কার করে দিয়েছে আমিনু কামা আমানান্নাস নাস তোমরা ইমান আনো ঠিক সেভাবে যেভাবে সাহাবায় কেরামরা ইমান এনেছেন বরং আরাকায়াতে আরো গুরুত্ব দিয়ে বলা হয়েছে ফাইন আমানু বিমিসলিমা আমাং তুমি ফকাদিহিতা দাও ফাইন আমানু বিমিসলিমা আমাং তুমি তোমরা যেভাবে ইমান এনেছো সাহাবাহিক কেরামদেরকে বলা হচ্ছে তোমরা যেভাবে ইমান এনেছো অন্য লোকেরা যদি তোমাদের মতো ইমান আনে তাহলে কেবলমাত্র তারা হেদায়ত প্রাপ্ত হবে এখানে পরিষ্কার করে দেওয়া হলো যে সাহাবা একরাম যেভাবে ইমান এনেছেন ঠিক সেইভাবেই আমাদেরকে ইমান আনতে বলা হয়েছে কাজে এ কথা বলা যাবে না যে সাহাবা একরামদের মতো ইমান আনাকে আমাদের পক্ষে সম্ভব সাহাবিদের মতো কি আমাদের আমল করা সম্ভব এ কথা বলা আল্লাহর কোরআনের পরিপন্থী রাসুলের সুন্নার পরিপন্থী আলোচনা হচ্ছিল তাকদির সম্পর্কে এখানে হাদিসটার অংশ ছিল শুরু অংশ যে ফাইনাল হাইয়ালা তো মানো আলাইহিল ফিতনা জীবিত থাকা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে জীবনটা আছে ততক্ষণ পর্যন্ত ফেতনায় লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে আমরা তাকদির সম্পর্কে আরো দেখতে পাই হজরতে অহাব ইবনে খালেদ আল হেমসি উনি বয়ান করেন আন ইবনে দাইলামি ইবনে দাইলামি থেকে তিনি বলেন কালা ওয়াকাফি নফসি শাইউমিন হাদ আল কাদার তিনি বলেন যে এই কদর সম্পর্কে তাকদীরের উপরে ইমান আনা সম্পর্কে আমার অন্তরে কিছুটা সংশয় সন্দেহ সৃষ্টি হলো আমার ভয় হলো যে আমার দিন আমার ইমান এই সবগুলোকে বিনষ্ট করে দেয় কিনা সেজন্য আমি ফাতাইতু উবাইয়াবনা কাবিন আমি উবাইয়াবনে কাবের কাছে এলাম ফাকুলতু আবাল মঞ্জির আমি বললাম হে আবুল মঞ্জির ইন্নাহু কদ ওয়াকা ফি নফসি শাইউম মিন হাদাল কদর فخشيت على ديني وأمري فحدثني من ذلك بشيء لعل الله أن ينفعني به তিনি উবাইবনে কাবের কাছে গিয়ে বললেন যে হে আবুল মঞ্জের উবাইবনে কাবের আরেকটি নাম হলো কুনিয়াতি নাম আবুল মঞ্জের তো বলেন হে আবুল মঞ্জের আমার মনের মধ্যে তাকদির সম্পর্কে কিছুটা সংশয় দ্বিধাদ্বন্দ্ব প্রশ্ন আসছে আমার ভয় হচ্ছে আমার দিন আমার ইমান আমার আমল সব বিনষ্ট হয়ে যায় কিনা সুতরাং আপনি আমাকে এ সম্পর্কে কিছু হাদিস বলুন হয়তো আল্লাহ তালা তার মাধ্যমে আমাকে উপকৃত করবেন ফাকালা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন لو أن أن الله عذب أهل سماواته وأهل أرضه لعذبهم وهو غير ظالم বুঝা গেল যা তার অন্তরের সংশয়টা ছিল এই যে আল্লাহ তারা যখন সব লিপিবদ্ধ করে রেখেছেন তাহলে আবার আমরা অন্যায় করলে শাস্তি দিবেন কেন এ জাতীয় কোনো প্রশ্ন তার অন্তরের ভিতরে ছিল সে অনুযায়ী উবাই ইবনে কাব জবাব দিলেন فقال لو أن الله عذب أهل سماواته وأهل أرضه আল্লাহ তাআলা যদি গোটা আসমানবাসী গোটা জমিনবাসীকে শাস্তি দেন লাআযাবাহুম ওয়া হুয়া গায়রু যালিমিন লাহুম মনে রাখতে হবে যে তিনি নিশ্চয় আজাব দেওয়ার অধিকার রাখেন এতে তিনি কোন জালিম হবেন না ওয়ালাউ রাহিমাহুম আর যদি আসমানবাসী এবং জমিনবাসীর প্রতি আল্লাহ তালা কোন রহম করেন লাকানাত রহমাতুহু খয়রান তাহলে তাদের জন্য আল্লাহর এই রহমতটা হবে তাদের আমলের চেয়ে উত্তম ওয়ালাউ কানা লাকা মিসলু উহুদ জাবালি উহুদিন যাহাবান আও মিসলা জাবালি উহুদিন তুনফিকু এরপরে উবাই ইবনে কাব বললেন জেনে রাখো যদি তুমি অহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হয়ে যাও এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করো মা কবিল আমিনকে হাত্তা তুমিনা কদর তাহলে তোমার থেকে তাও গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না তুমি কদর তথা তাকদীরের প্রতি ইমান বা বিশ্বাসে স্থাপন করবে ফাতা আলাম তুমি জেনে রাখো আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াকা তোমার উপরে যা এসে গেছে যা পৌঁছেছে অর্থাৎ তোমার ভালো বা মন্দ লাভ লোকসান যেটা তোমার কাছে পৌঁছে গেছে লাম ইয়াকুন লিউখতিয়াকা এটা তোমার থেকে ছুটে যাবার ছিল না তুমি যতই কৌশল যতই চেষ্টা করতে এটা ছুটে যাবার ছিল না ওয়াইন্নামা আখতাকা বাকা আর যা তোমার থেকে ছুটে গেছে এটা তোমার কাছে পৌঁছবার ছিল না তার মানে তুমি যা পেয়েছ এটাই তোমার বরাদ্দে লেখা ছিল মানুষ বলে থাকে যে আর যদি এই কাজটা না করতাম তাহলে এই ক্ষতিটা হতো না এই সর্বনাশটা হতো না আহা যদি আমি ওখানে যেতাম তাহলে আমার এই বিশাল একটা লাভ হয়ে যেত এরকম মানুষেরা বলে থাকে কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেল যে তোমার যা আসার তা তোমার থেকে ছুটে যাওয়ার ছিল না আর যা ছুটে গেছে তা তোমার কাছে আসার ছিল না যদি তুমি এই বিশ্বাস এবং এই ইমান ছাড়া মৃত্যুবরণ করো দাখাল তার নার তাহলে তুমি জাহান নামে প্রবেশ করবে এই পর্যন্ত বলে উবাই ইবনে কাব বললেন ওয়ালা আলাইকা আনতাতে আখি আব্দুল্লাহ ইবনে মাসউদ যে তুমি আবদুল্লাহ ইবনে মাসউদের কাছে যেতে পারো এবং তাকে গিয়ে এই বিষয়ে প্রশ্ন করতে পারো ইবনে দাইলামি বললেন যে আমি উবাই ইবনে কাবের পরামর্শ অনুযায়ী আবদুল্লাহ ইবনে মাসউদের কাছে এলাম ফাতাই তো আবদুল্লাহ ফাসা আলতুহু ফাজাকারাম ইসলামা কালা উবাইয়ুন আবদুল্লাহ বিন মাসুদ আদি আল্লাহ তার আনহু উবাই ইবনে কাব যা বললেন হুবহু সে কথাই বললেন এরপরে বললেন তিনি আবার বললেন তুমি ইচ্ছে করলে ওয়ালা আলাইকা আনতা হোজাইফাতা ইচ্ছে করলে হোজাইফা রাদি আল্লাহ তার আনহুর কাছে যেতে পারো তাকে গিয়ে মাসলা জিজ্ঞেস করতে পারো ফাতাইতু হোজাইফাতা ফাসা আলতুহু আমি হোজাইফা রাদি আল্লাহ তালা আনহুর কাছে এলাম এবং তাকে জিজ্ঞেস করলাম তিনি আমাকে ওই পূর্বের দুইজনের মতোই উত্তর দিলেন ফকাল ইসলামা কলা আগের দুইজন যা বললেন হুবহু সে কথাই বললেন এবং তিনি বললেন অকাল ইতি জায়দ আবনা ফাস আলহু তুমি জায়দ ইবনে কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারো তিনি তোমাকে হয়তো আরো ভালো উত্তর দিতে পারবেন ফাতাই তু জায়দ আবনা সাবেদ আমি জায়দ ইবনে সাবেদের কাছে এলাম আল তুহু আমি তাকে জিজ্ঞেস করলাম একই প্রশ্ন فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول জায়েদ ইবনে সাহাবেদ বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি এবার এটা হাদিস হয়ে গেল এতক্ষণ যে তিনজন উত্তর দিয়েছিলেন তারা এ কথা বলেন নাই যে আমরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি <coughs> কিন্তু জায়দ এবনে সাহাবেদ রাদি আল্লাহ তালানু বললেন আমি রসুল্লাহ সাল আলিয়াল্লামকে বলতে শুনেছি ইয়াকুলু لو أن الله عذب أهل سماواته وأهل أرضه لعذبهم وهو غير ظالم لهم যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গোটা আসমানবাসী এবং জমিনবাসীকে শাস্তি বিধান করেন শাস্তি দেন তো আল্লাহ তালার সে অধিকার আছে এতে তিনি জালিম বা অত্যাচারী হবেন না রহেমাহুম আর যদি আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে রহমত করেন আসমানবাসীদের প্রতি জমিনবাসীদের প্রতি রহমত করেন তাহলে আল্লাহর রহমতটা তাদের জন্য উত্তম হবে তাদের আমলের চেয়ে তার মানে আমলের মাধ্যমে কোনো ব্যক্তি পার পাবে না আমল ভালো সেজন্য আল্লাহ তাকে পুরস্কার দিতে বাধ্য নন কারণ আল্লাহ সুবহান যে নিয়ামত আমাদের দান করছেন এই নিয়ামতের জবাব দেওয়া কারো পক্ষে সম্ভব নয় কোন একটা হাদিসে দেখেছিলাম কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহান তারা কোন এক বান্দাকে পরীক্ষামূলক বলবেন যে তুমি জান্নাত লাভ করতে চাও আমার রহমাতের মাধ্যমে না তোমার আমলের বিনিময়ে লোকটা বলল যে আমি তো কখনো অন্যায় করি নাই গুণা করি নাই শিরিক করি নাই বেদাত করি নাই তো আমলের বিনিময়েই তো আমি জান্নাত লাভ করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন বলবেন যে যাও ফেরিস্তাদেরকে বলবেন একে জাহান নামের কাছে ঘুরিয়ে ফিরিয়ে আনো লোকটাকে যখন জাহান নামের কাছে নেওয়া হবে এখনো জাহান নাম পাঁচ শত বছরের রাস্তা দূরে তখনই জাহান নামের আগুনের তাপে তার কলিজা শুকিয়ে যাবে তৃষ্ণায় কাতর হয়ে যাবে পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ তারা একজন ফেরেস্তাকে বলবেন ওর কাছে পানি হাজির হও ফেরেস্তা পানি নিয়ে হাজির হবে সে পানি চাবে ফেরেস্তা বলবেন এটা দুনিয়া নয় তুমি যত ইচ্ছা পানি অপচয় করেছো পান করেছো গোসল করেছো এটা আখেরাত এখানে বিনিময় ছাড়া তোমাকে দেওয়া হবে না লোকটি বলবে কি বিনিময় চাও কত টাকা চাও বলো না দুনিয়ার টাকা পয়সা এখানে চলবে না এখানে ন্যাক আমলের দ্বারা বিনিময় দিতে হবে তোমার জীবনের যত ন্যাক আমল আছে সবটা যদি দিতে পারো তাহলে তোমাকে এই এক গ্লাস পানি এই মুহূর্তে দেওয়া যেতে পারে পিপাসায় কাতর লোকটি বলবে যে যাও আমি তোমাকে আমার ন্যাক আমলগুলো দিয়ে দিলাম আমাকে এক গ্লাস পানি দাও সঙ্গে সঙ্গে পানি দেওয়া হবে পান করবে এবারে লোকটা বুঝতে পারবে এক গ্লাস পানির মূল্য যদি সারা জীবনের আবাদত হয় তাহলে আল্লাহ সুবাহ আমাকে যত নিয়ামত দান করেছেন চাল ডাল আপেল আঙ্গুর খরবুজা তরবুজা আম জাম লেচু কাঁঠাল কত কিছু আল্লাহ তালার নেয়ামত ভোগ করেছি তার যদি হিসাব আল্লাহ তালা এখন চান তাহলে আমি কি জবাব দেব লোকটা শেষ দায় পড়ে যাবে কোরআন সেজন্যই বলেছে ফালিয়াংজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনা লাহুল মা সাব্বান সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق وغلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم কি সুন্দর করে বলেছেন যে আল্লাহ তারা তোমাদের জন্য কত সুন্দর সারি ভাবে বাগান খেজুর আঙ্গুর আপেল কমলা লেচু তাল আম জাম লেচু কাঁঠাল পেঁপে খরবুজা তরবুজা আলু বোখারা আমরা এরকম কত ফল আল্লাহ তারা তৈরি করেছেন কতগুলো মুরগি খেয়েছো কতটা গরু খেয়েছো কতটা ছাগল খেয়েছো এই সবগুলো হিসাব যদি আল্লাহ তারা চান তাহলে কোনো ব্যক্তি হিসাব দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার আশা করতে পারে না সেজন্য বলেছেন যে আল্লাহ তালা যদি গোটা আসমানবাসী এবং জমিনবাসীকে শাস্তি বিধান করেন এতেও আল্লাহ তালাকে জালিম বলা যাবে না অত্যাচারী বলা যাবে না আর অপরদিকে যদি আল্লাহ তালা রহম করে অনুগ্রহ করে করুণা করে কাউকে জান্নাত দান করেন তো আল্লাহর করুণাটা তার জন্য তার আমলের চেয়ে অনেক উত্তম অনেক ভালো সম্পূর্ণরূপে তাকদীর উপরে ইমান বা বিশ্বাস স্থাপন না করবে ফতালাম আন্নামা আসাবাকা জেনে রাখো বিশ্বাস করো যে তোমার কাছে যা পৌঁছে গেছে ভালো মন্দ যা পৌঁছে গেল বিপদ আপদ হোক অথবা আল্লাহর নিয়ামত হোক যেটা পৌঁছে গেছে এটা তোমার থেকে ছুটে যাবার ছিল না আর যা তোমার থেকে ছুটে গেছে তা তোমার কাছে পৌঁছবার ছিল না মুত্তা তুমি যদি এই বিশ্বাস স্থাপন করা ছাড়া মৃত্যুবরণ করো দাখাল তার নার তাহলে তুমি অবশ্যই জাহান নামে প্রবেশ করবে ভাবে তাকদির সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট করে দিলেন হজরত আব্দুর রহমান আসুলামি বয়ান করেন আলী রাজি আল্লাহ আনহু থেকে তিনি বলেন আমরা আল্লাহ নবী কাছে বসেছিলাম অবিয়াদিহি আল্লাহর নবীর হাতে একটা লাঠি ছিল বা লাকড়ি ছিল রোদ ছোট লাঠিকে বলা হয় আর্থ তিনি জমিনে এই লাঠি দিয়ে খুঁড়তে ছিলেন মানুষ যখন কোনো চিন্তায় থাকে আর তার হাতে কোনো লাঠি থাকে তো নিজের অজান্তি ওই লাঠি দিয়ে জমিনে আঘাত করতে থাকে খুঁড়তে থাকে আল্লাহ রসুল সেটাই করছিলেন সাহু এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মাথা উত্তোলন করলেন فقال ما منكم من أحد إلا وقد كتب كتب مقعده من الجنة ومقعده من النار আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের এমন কোন ব্যক্তি নেই যার স্থান হয়তো জান্নাতে নতুবা জাহান নামে নির্ধারণ করা না আছে অর্থাৎ প্রত্যেকের জন্য জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করা রয়েছে কেইলা ইয়া রাসুল আল্লাহ তখন সাহাবারা বললেন যেটা আমরাও প্রশ্ন করে থাকি আফালা নাত্তাকিলু যে আমরা তাহলে ওটার উপরে ভরসা করে থাকব না কাল আল্লাহ আল্লাহ রসুল সালাম বলেন না তা না তোমরা ওখানে যা লেখা আছে তার উপরে বিশ্বাস করে বসে থাকবে তা বলা হয় নাই এর অর্থ হচ্ছে তোমাদের আমল করতে হবে এমালু ওলা তাত্তাকাল ওলা তাত্তাকিলু আমল করতে থাকো ওই লেখা কি আছে কি না আছে তা তোমার জানা নেই কাজে এর উপরে ভরসা করে বসে থেকো না ফাকুল্লুন মুয়াসসারুন লেমা খুলে কালাহু জেনে রাখো আল্লাহ তারা যাকে যে জন্য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 হোসনা আল্লাহর পুরস্কারকে যে ব্যক্তি মিথ্যা মনে করল তাকে আমরা কঠিন অবস্থা তথা জাহান নামে যাওয়ার জন্য যে কাজগুলো প্রয়োজন সেই কাজগুলো সহজ করে দিব সুতরাং বুঝা গেল দুনিয়াতে আপনারা যারা আমল করছেন এটার দ্বারা আশা করা যায় যে হয়তো আল্লাহ সুবাহান আমাদের নামগুলো জান্নাতের দফতরে লিখেছেন এবং সেজন্যই আমল করার সুযোগ দিয়েছেন একদিকে সে আশা রাখতে হবে আবার অপর দিকে ভয় থাকবে যে না যেন মৃত্যুর আগে আবার জাহান নামের কোনো কাজ করে বসি এজন্য বলা হয়েছে আল ইমান ওবাইন আল খফে ওর রজা আশা এবং ভয় এ দুইয়ের মধ্যবর্তী হচ্ছে ইমান একদিকে আল্লাহর রহমতের আশা করতে হবে যে আল্লাহ তারা আমাকে হয়তো ক্ষমা করবেন জান্নাত দিবেন সেজন্যই আমাকে এই ন্যাক আমল করার তৌফিক দান করছেন অপরদিকে নিজের ভিতরে অহংকার না আসে গর্ব না আসে যে আমি আল্লাহর ইবাদত করছি আল্লাহর ন্যাক আমল করছি আমি তো জান্নাতি এজন্য ভয় থাকতে হবে যে মৃত্যুর আগ পর্যন্ত বলা যায় না যদি ইমানের সঙ্গে মৃত্যু হয়ে যায় তাহলে আমি জান্নাতি আর যদি ইমান হারা হয়ে মৃত্যু হয়ে যায় তাহলে আমি জাহান নামি এই জন্য আবু হরারাদি আল্লাহ আনহু থেকে আরো একটা হাদিস আসছে তিনি বলেন কাল রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম আল মুমিনুল কবি খৈরুন ওয়াহাব্বি আল্লাহ মিনাল মুমিনুদ দাঈফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেছেন একজন শক্তিশালী মমিন আল্লাহর কাছে প্রিয় এবং ভালো একজন দুর্বল মমিনের চেয়ে এখানে বোঝা গেল শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি প্রিয় আর আমাদের সমাজ আমাদের জাতি মনে করে যে যে লোকটা কোনো কাজের না এমন কি অনেকে বলে থাকে আমাদের হুজুর এত বড় বুজুর্গ মানুষ এত বড় আল্লাহওয়ালা একটা মুরগি জবাই করতেও ভয় পায় অথচ আল্লাহর নবীর জীবনী পড়ুন মদিনায় কোনো বিকট শব্দ হয়েছে মানুষেরা ভয় পেয়েছে কি ঘটল কি হলো তারা তথ্য অনুসন্ধান করার জন্য বের হবে এমন সময় আল্লাহ রাসুল সাল্লাম একটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে মদিনা ঘুরে ফিরে এসে বললেন যে না কোনো ভয় না আমি তেমন কিছু দেখি নাই এতে বোঝা যায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কত সাহসী ছিলেন কত শক্তিশালী ছিলেন হোনায়নের যুদ্ধে যখন সমস্ত সাহাবা একরাম এদিক সেদিক চলে গেলেন যুদ্ধের ময়দান থেকে পালালেন আল্লাহর নবী সাল্লাম তখনও যুদ্ধের ময়দানে অটল দাঁড়িয়েছেন এবং ঘোষণা করছেন আনান নবীলা আব্দুল মুতালিব আমি সত্য নবী আমি মিথ্যা নবী নই আমি আব্দুল মুতালিবের সন্তান এভাবে তিনি মানুষকে ডাক দিলেন তালাও ইলাইয়া আবাদ আল্লাহ ইলাইয়া আবাদ আল্লাহ হে আল্লাহর বান্দারা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো আমি এখনো ময়দানে অবতীর্ণ আছি এইভাবে আল্লাহ রসুল সাল্লাম ডেকে আবার লোকদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন তখন যুদ্ধ হলো এবং সে যুদ্ধে মুসলমানদের সবচেয়ে বড় বিজয় হলো গনিমতের মাল আসলো এই জন্য হাদিসের শুরুতে বলা হয়েছে আল মোমিনুল কবিউ একজন শক্তিশালী মমিন আল্লাহর কাছে প্রিয় এবং ভালো একজন দুর্বল মমিনের চেয়ে এরপরে বলছেন হ্যাঁ অফিকুল্লিন খৈরুন সবার মধ্যেই মঙ্গল রয়েছে আল্লাহ রাসূল বললেন যে তুমি ওই সকল কাজ করতে বেশি আগ্রহী হও যার মধ্যে তোমার কল্যাণ এবং উপকারিতা নিহিত রয়েছে অস্তায়ন বিল্লা এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো ওয়ালা তাজাজ নিজেকে অক্ষম করে রেখো না ফাইন আসা বা এরপরে বলছেন যদি তোমার কাছে কোনো মুসিবত এসে যায় ফালা তাকুল তাহলে কথা বলো না লাউ আন্নি ফালতু কাদা ওয়া কাদা আমি যদি এটা এটা করতাম তাহলে এটা হতো না যদি এটা করতাম এটা হতো না এই যদি কথাটা বলবে না এটা শয়তানের চাবি ওয়ালাকিন কুল কদ্দার আল্লাহ মা শাআ ফাআলা বরং তুমি বলো যে আল্লাহ তারা যা তাকদিরে রেখেছেন আল্লাহ তারা আগের থেকে যা লিপিবদ্ধ করে রেখেছেন তাই হয়েছে তুমি বলবে না যদি আমি এই কাজটা করতাম তাহলে এটা হতো না যদি আমি এই মালটা গতকাল বিক্রি করতাম তাহলে আমার এই ক্ষতিটা হতো না অথবা আহ কি সর্বনাশ হলো যদি কালকে বিক্রি না করে আজকে বিক্রি করতাম তাহলে লাভটা হতো এরকম যদি আমি অমুক এলাকায় না যেতাম আমার এই বিপদ আসতো না এটা বলবে না কেননা ফাইন্না লাউ তুফাত্তেহ আমাল শৈতন কেননা এই যে লাউ যেটা যদি এই লাউ বা যদি শব্দটা শয়তানের দরজা খুলে দেয় এই জন্যই হজরতে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এক হাদিসে বলেছেন যেটা আবদুল্লাহ বিন অমর থেকে বর্ণিত তিনি বলেন কাল রাসুল্লাহ সাল আলী আসাল্লাম লা আদওয়া যে ইসলামে এই আকিদার কোন স্থান নেই যে সংক্রামক যে রোগ মানুষের মধ্যে সংক্রামণ করে তা করে আর থেকে অত্যক্রম আরেকজনকে স্পর্শ করে অলা তিয়ারাতা এরকম শুভ লক্ষণ কুলক্ষণ এর কোন স্থান ইসলামে নেই বিড়াল যদি রাস্তা কেটে যায় এ যাত্রা নাস্তি হবে ভূতম পেঁচা ডাকলে কুলক্ষণ এরকম কোন লক্ষণ ইসলামে নেই ফাকামা ইলাইহি রজুলুন আরাবিয়ুন আল্লাহ নবী সাল্লামের থেকে এই কথা শুনে একজন গ্রাম্য লোক দাঁড়িয়ে গেল ফাকাল ইয়া রাসুল আল্লাহ সে বলল ইয়া রাসুল আল্লাহ আর আল বাইরা ইয়াকুনু বিহিল জারবু ফায়ুজরিবুল ইবলা কুল্লাহা আচ্ছা বলুন তো একটা ভালো উট একটা ভালো উট কিছু চর্মরোগে আক্রান্ত উটের কাছে গেল এবং দেখা গেল ওই উটের কারোর কাছে যাওয়ার কারণে যখন উটটা ফিরে আসলো তখন অন্য অন্য উটগুলো এই রোগে আক্রান্ত হয়ে গেল তাহলে এটা তো সংক্রামক হলো কালিকুমুল কদর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এটাও কদরে লেখা ছিল তাকদিরে লেখা ছিল যদি তাই না হয় তাহলে বলো ফামান আজরাবাল আব্বাল প্রথমটাকে কে এরকম চর্মরোগে আক্রান্ত করলো অর্থাৎ তোমার উটটা ওই চর্মরোগে আক্রান্ত উটের কাছে গিয়ে আক্রান্ত হলো ঠিক আছে কিন্তু ওই উটটা প্রথম যেটা আক্রান্ত হলো তা হলো কি করে কাজে এখানে বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এভাবেই লেখা ছিল যে প্রথম উটটার যেরকম ভাবে উটের যেরকম ভাবে চর্মরোগে আক্রান্ত হয়েছে রোগাক্রান্ত হয়েছে তোমার উট সম্পর্কে লেখা ছিল এটা ওই উটের কাছে যাবে এবং তারও এই রোগে আক্রান্ত হবে কাজেই বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে যা লেখা আছে তা কেউ প্রতিহত করতে পারবে না দুনিয়ার সমস্ত মানুষ যদি একাত্র হয় তোমার উপকার করার জন্য আল্লাহ তালার তাহলে মনে রাখতে হবে যে তারা সবাই মিলে ঠিক অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহর পক্ষ থেকে লেখা রয়েছে অপরদিকে যদি গোটা আসমানবাসী জমিনবাসী এবং মানব দানব সব একত্র হয় তোমার ক্ষতি করার জন্য সকলে মিলে ঠিক অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহর পক্ষ থেকে লেখা রয়েছে এটাই বিশ্বাস করতে এর নাম হচ্ছে কদার আল্লাহ রসুল সাল্লাম হজরত আদি ইবনে হাতিম রাজি আল্লাহ আনহু থেকে বলে তিনি বলেন সাল্লাম আমি আল্লাহ নবী সাল্লামের কাছে এলাম ফাকাল আদি ইবনে হাতিম আসলিম তাসলাম হে আদি ইবনে হাতিম তুমি ইসলাম গ্রহণ করো এবং শান্তিতে বসবাস করো কুলতু আমাল ইসলাম আদি ইবনে হাতিম ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস فقال تشهد أن لا إله إلا الله وأني رسول الله وتؤمن بالأقدار كلها خيرها وشرها وحلوبها مربها আল্লাহ রাসুল সাল্লাম বললেন তুমি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই কোনো মাহবুদ নেই কোনো সার্বভৌম ক্ষমতার মালিক নেই কর্তৃত্বের মালিক নেই আইন বিধান দেওয়ার মালিক নেই ভালো মন্দ ইত্যাদি করার মালিক নেই এ কথা সাক্ষী দিবে এবং তুমি আরো সাক্ষী দিবে আন্নি রাসুল্লাহ যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসুল বা প্রেরিত বান্দা এবং পুরুষ অত আবিল কদর এবং তুমি কদরে বিশ্বাস করবে বিল আকদার কুল্লিহা গোটা বিষয়টা তাকদির থেকে হয় এটা বিশ্বাস করবে রেহা বা রেহা ভালো এবং মন্দ হলুবিহা মুররিহা মিষ্টি এবং তিক্ত সবটা আল্লাহর পক্ষ থেকে হয় বিশ্বাস করতে হবে হাজরত আবু মুসা শাহরি রাদি আল্লাহ আনহু থেকে আর একটা হাদিসে বর্ণিত হয়েছে قال قال رسول الله صلى الله عليه وسلم مثل القلب مثل الريشة تقلبها الرياح بفلات মানুষের অন্তরের দৃষ্টান্ত হচ্ছে সেরকম যেরকম একটা বিশাল মাঠের মাঝখানে একটা পাখির ডানা বা পর যদি পড়ে থাকে সেটা যেরকম বাতাসে একবার একদিকে আর একবার আরেকদিকে ওলট পালট করে ঠিক মানুষের কলবটা হচ্ছে সেরকম এটাকে আল্লাহ তারা পরিবর্তন করেন এভাবে আল্লাহ রসুল সাল্লামকে একজন আনসারি ব্যক্তি এসে প্রশ্ন করলো হজরত জাবের থেকে বর্ণিত قال جاء رجل من الانصار الى النبي صلى الله عليه وسلم আনসারদের থেকে এক ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলো ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নালি জারিয়াতান আজিরু আনহা আমার একটা বাদি রয়েছে বান্দি আমি তার সাথে কি আজল করতে পারি মানে সন্তান যাতে না হয় সেভাবে ওকে ব্যবহার করতে পারবো কি আলা সাইয়াতিহা মা কুদ্দের আলাহা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি আজল করো আর যাই করো তার জন্য যা আল্লাহর পক্ষ থেকে ফয়সলা করা রয়েছে তাকদির লেখা রয়েছে তা হয়ে যাবে লোকটা কয়েকদিন পরে সে বলল ইয়া রাসুল আল্লাহ আমার ওই বান্দিটি গর্ভবতী হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ফকাল নবী সাল আলী সাল্লাম মা কুদ্দির আলী নফসিন সেই ইল্লাহিয়া প্রতিটি মানুষের জন্য যা লেখা হয়েছে তা হয়েই থাকবে আপনি বলবেন যে আমাদের সমাজে তো এখন পরিবার পরিকল্পনার মাধ্যমে যে ব্যবস্থা নেওয়া হয় তারপরে সন্তান হয় না তো আমরা এটা বলবো যে ওটাও আল্লাহর পক্ষ থেকে লেখা আছে ও ভাবি যে এই লোকটা পরিকল্পিত পরিবার ব্যবস্থা গ্রহণ করবে নিজে খাসি হয়ে যাবে এরপরে তার আর কোনো সন্তান হবে না এটা এভাবেই লেখা রয়েছে আল্লাহ রাসুল সাল্লাম থেকে আরো একটি গুরুত্বপূর্ণ হাদিসে বলা হয়েছে সোরা কাবিনে জোসম বলেন কুলতো ইয়া রাসুল আল্লাহ আল আমাল ফিমা জাফা বিহিল কালাম ও জারাত বিহিল মাকাদির আমফি আমরিন বিলিন আমরা যে আমলগুলো করি এগুলো কি এমন বিষয় যা লিখে কলম শুকিয়ে গেছে এবং তাকদির যেটা চালু হয়ে গেছে সেগুলো নাকি আমফি আমরিন মুস্তাকবিলে না আমরা যেটা করছি ভবিষ্যতে তা লেখা হবে বিষয়টা কেমন অর্থাৎ আমরা যা করি এটা কি আমরা লেখার পরে করি নাকি আমরা করার পরে লেখা হয় কালা বল ফিমা জফা বিহিল কলম ও জারাত বিহিল মকাদির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন না এগুলি এমন এক বিষয় যা লিখে কলম শুকিয়ে গেছে এবং তাকদীর যা চালু করে দিয়েছে সেটা অর্থাৎ এটা পূর্ব থেকে লেখা আছে প্রশ্ন আসতে পারে তাহলে আমল করে লাভ কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তা উত্তর দিলেন যে অকুল্লুন মুয়াসারুন লেমা খুলে কালাহু প্রতিটি মানুষকে আল্লাহ তারা যে জন্য সৃষ্টি করেছেন তাকে সে কাজ সহজ করে দিবেন কাজে তোমার কাজ হচ্ছে চেষ্টা করতে থাকা এজন্য তাকদিরে বিশ্বাস করা একজন মুসলিমের জন্য ফরজ এই জন্য জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم إن مجوس هذه الأمة المكذبون بأقدار الله এই উম্মতের মজুস মজুস বলা হয় মূলত অগ্নিপূজকদেরকে যারা ইরানে বসবাস করত এই মজুসিরা অগ্নিপূজকরা বিশ্বাস করত যে ভালো আর মন্দ এটা দুইজনের পক্ষ থেকে হয় ভালো কাজ সৃষ্টি করেন আল্লাহ আর খারাপ কাজের সৃষ্টিকর্তা হচ্ছে আহরামান অথচ কোরআনুল করিম এই আকিদাকে প্রতিবাদ করেছে বলেছে আল্লাহ খালিকুল্লি সেইন ভালো মন্দ সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তারা একাই তো মাজুসিরা যেহেতু বিশ্বাস করত ভালো জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ আর খারাপগুলোর সৃষ্টিকর্তা হলো আহরামান এভাবে তারা দুই আল্লাহ মানত তাদের উদ্দেশ্য আল্লাহর দিকে খারাপ কাজকে সম্পৃক্ত না করা কিন্তু এই আল্লাহকে খারাপ কাজের সৃষ্টিকর্তা না বলতে গিয়ে তারা তাওহেদের মধ্যে শিরিক করে ফেলেছে মূলত বিষয়টা তারা বুঝে নাই তারা বোকা মূলত বিষয়টা হচ্ছে এই যে খারাপ জিনিস সৃষ্টি করা খারাপ নয় কামাই করা খারাপ মনে করুন একজন লোক একটা দাও তৈরি করেছে একটা বডি তৈরি করেছে অথবা একটা অস্ত্র তৈরি করেছে আর একজনের সেই অস্ত্র কিনে নিয়ে কাউকে খুন করেছে এখন পুলিশ কাকে ধরবে যে লোকটা খুন করেছে তাকে ধরবে অস্ত্রকে তৈরি করেছে তাকে তালাশ করবে না ঠিক এরকম ভাবে খালকে সার সার না কাসবে সার সার অর্থাৎ অন্যায় বা খারাপ জিনিসকে সৃষ্টি করা খারাপ নয় ওটাকে আমল করা খারাপ তো মজুসিরা এটা বুঝতে ব্যর্থ হয়েছে যে কারণে তারা বলেছে সৃষ্টিকর্তাই দুজন করে ফেলেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে মজুসি হচ্ছে আল মুকাদ্দিবুর যারা আল্লাহর কদরকে তথা তাকদিরকে যারা বিশ্বাস করে না অবিশ্বাস করে তারাই হচ্ছে এই উম্মতের মধ্যে মাজুসি ইন মারিদু ফালা তাউদুহুম এরা যদি অসুস্থ হয়ে পর রোগী হয় তোমরা তাদের সেবা করতে যেও না ওয়াইন মা তুফালা হুম আর যদি ওরা মরে যায় খবরদার তোমরা ওদের জানাজা দাফন কাফনে অংশগ্রহণ করবে না ওয়াইন লাকি তুমু হুম ফালা তুসাল্লিমু আলাইহিম আর যদি ওদের সঙ্গে তোমাদের রাস্তায় দেখা হয়ে যায় ওদেরকে সালাম দিবে না বোঝা গেল এত মারাত্মক এই তাকদীরকে যারা অস্বীকার করে তাদের অবস্থা তাকদীর জিনিসটা কি তাকদির হচ্ছে আল্লাহ তালার একটা শক্তি আল্লাহ তালার একটা রহস্য আলী রাদি আল্লাহ তালা আনহুকে বলা হয়েছিল যে তাকদির সম্পর্কে আপনি একটু বলুন তিনি বললেন যে বাহারুন আমি কুনফালা তালিজহু এটা এমন একটা গভীর সমুদ্র যাতে তুমি ডুব দিও না উঠতে পারবে না লোকটা আবার প্রশ্ন করলো উনি বললেন কোন বিলা নেহায়াতিন ফালা তাসলুক হো এ হচ্ছে এমন এক রাস্তা যার কোনো শেষ নেই তুমি যত প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর হবে আবার প্রশ্ন আসবে শেষ করতে পারবে না ফালা তাসলুক হো কাজে তুমি এই রাস্তায় চলতে যেও না তুমি হারিয়ে যাবে ইমান হারা হয়ে যাবে কিছুক্ষণ পর লোকটা আবার প্রশ্ন করলো আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম এবারে বললেন সিরুন বাইন আল্লাহ বাইন আব্দিহি ফালা তাকশিফহু এ হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা গোপন রহস্য যেটা তুমি খুলতে যেও না আল্লাহ তালার যা ইচ্ছা তাই তিনি করবেন এক্ষেত্রে কারো প্রশ্ন করার অধিকার নেই এজন্য কেউ কেউ বলেছেন হাদিসে কুৎসের একটা উদ্ধৃতি দিয়েছেন আল্লাহ তারা বলেছেন মাল্লাম ইয়োমেন বে বে কাদরি ওয়ালাম ইয়াসবির আলা ওয়ালাম ইয়োমেন বে কাদাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই যে ব্যক্তি আমার কদর তথা আল্লাহর তাকদিরে বিশ্বাস করবে না সেজন্য আল্লাহকে বাদ দিয়ে আর একজন রব তৈরি করে নেয় এজন্য ইমান বিল কদর এটা চূড়ান্ত বিষয় হজরতে আয়েশা রাদি আল্লাহ আনহা থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে তিনি বলেন যে قال الدعي رسول الله صلى الله عليه وسلم الى جنازه غلام من الانصار আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে একজন আনসার মদিনার আনসারি ব্যক্তির একটা ছেলে মারা গেল শিশু অবস্থায় তার জানাজার জন্য ডাকা হলো আয়েশা রাদি আল্লাহ তালা বলেন ফাকুল তু ইয়া রাসুল আল্লাহ তুবা লেহাদা ওসফুর মিন আসাফিরিল জান্নাহ এর কত সৌভাগ্য এ তো জান্নাতের চড়ই পাখিদের একটা পাখি অর্থাৎ নিশ্চিত জান্নাতে যাবে সে মমিনের বাচ্চা শিশু অবস্থায় মারা গেছে অন্যায় পাপ করতে পারে নাই কাজে সে জান্নাতের একটা চড়ই আল্লাহ রসুল সাল তিনি বললেন যে লামিয়া আমাল ইসু আলাম ইউদ্রিকুহু আয়সারাদিল্লাহ বললেন যে তো জান্নাতের একটা চড়ই পাখি অসফর মিন জান্না লামিয়া আমাল ইসু আলাম ইউদ্রিকুহু সে কোনো আমল করতে পারে নাই গুণা করতে পারে নাই এবং গুণা করার তার সুযোগও আসে নাই আয়েশা আল্লাহ রসুল সাল্লাম বলেন হে আয়েশা বিষয়টা এর গায়ের বা এর ব্যতিক্রম কি হতে পারে না এরপরে বললেন ইন্নাল্লাহ খলাকারিল জান্নাতে আহলান খলাকাহুম আবাইহিম নিশ্চয়ই বিশ্বাস করো জেনে রাখো আল্লাহ তালা জান্নাতের জন্য একদল মানুষকে সৃষ্টি করেছেন তারা জান্নাতবাসী তখনই যখন তারা তাদের বাবার পৃষ্ঠদেশে অবস্থান করছিল তার মানে সন্তান তৈরি হওয়ার ক্ষেত্রে যে নুৎফা কাজ করে বীর্য এটা পুরুষের মেরুদণ্ডের হাড্ডি থেকে বের হয় আর মেয়ে লোকের বুকের পাজরের হাড্ডি হয়ে বের হয় সেদিকে ইঙ্গিত করলেন যে আল্লাহ তারা জান্নাতের জন্য একদল মানুষকে সৃষ্টি করেছেন তারা জান্নাতি তখন থেকেই যখন তারা তাদের বাবার পৃষ্ঠ দেশে অবস্থান করছিল আর দিকে আল্লাহ তারা জাহান নামের জন্য একদল মানুষকে সৃষ্টি করেছেন তারা জাহান্নামি তখন থেকেই যখন তারা তাদের বাবার পৃষ্ঠদেশে অবস্থান করছিল মেরুদণ্ডের হাড্ডির ভিতরে তাদের বীর্য ছিল তখন থেকে তারা জাহান্নামী এ হাদিসতে আরেকটি বিষয় চলে আসলো যেটা একটা ভিন্ন বিষয় ওলামায়ক রামদের মধ্যে মতভেদ রয়েছে যে মমিনদের শিশু অবস্থায় যে বাচ্চারা মারা যায় তারা জান্নাতি না জাহান্নামী এক্ষেত্রে হালুসুল্লাল জামার বেশিরভাগ ওলামা একরামদের বক্তব্য হচ্ছে যে মমিনদের বাচ্চারা তারা জান্নাতি এবং কোরআনের আয়াত থেকে এটা আছে যে মমিনদের সন্তানদেরকে তাদের পিতামাতার সাথে যুক্ত করে দেওয়া হবে কিন্তু কুফফারদের বাচ্চা যারা কাফেরদের বাচ্চা শিশু অবস্থায় মারা যায় অন্যায় করে নাই গুণা করে নাই এরকম ভাবে যে সমস্ত লোক যদিও শিশু নয় কিন্তু পাগল মাজনুন যারা জ্ঞান নেই হিতাহিত জ্ঞান যাদের নেই এরকম ভাবে যারা আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের আগমনের পূর্বে এবং ইসা আলাইসালামের আল্লাহ তালা তুলে নেওয়ার পরে ইসা আলাহিসাল্লামকে আল্লাহ তালা চতুর্থ আসমানে তুলে নেওয়ার পরে আমাদের নবীজির নবুয়াদ প্রাপ্তির আগে যারা মৃত্যুবরণ করলো মাঝখানে ফাতরাত বলা হয় যে সময়টাকে এই সময় যারা মারা গেল তিন শ্রেণীর মানুষ এক হলো যারা ফাতরাতের সময় মৃত্যুবরণ করলো আর এক হলো যারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করলো কাফেরদের বাচ্চা আর এক হলো যারা দুনিয়াতে পাগল ছিল এদের অবস্থা কি হবে এ সম্পর্কে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সুবাহ তাদের সম্পর্কে যারা জানতেন তারা কি করত বেঁচে থাকলে সে অনুযায়ী বিচার করবেন যেমন এক হাদিসে বলা আছে আল্লাহ আলামু বেমা কানু আমিলিন তারা কি আমল করত এটা আল্লাহ তারা ভালো জানেন সে অনুযায়ী বিচার হবে অবশ্য আর এক হাদিসে আবার আর একটা দেখা যায় যেটা হলো আল্লাহ তালা কেয়ামতের মাঠে এদের বিচার করবেন তাদেরকে বলবেন তোমরা জাহান নামের দিকে দৌড় দাও তাদের মধ্যে তিনটা গ্রুপ হয়ে যাবে এক দল জাহান নামের দিকে জোরে দৌড় দিবে এবং জাহান নামে লাভ দিয়ে পড়তে আরম্ভ করবে আর এক দল আল্লাহর হুকুম পাওয়ার পরে ছাগলে যেরকম খামি দেয় এরকম খামি দিয়ে দাঁড়াবে আর বলবে জাহান্নাম তো পাপীদের জন্য আমরা কেন জাহান্নামে যাব আমরা তো পাপ করি নাই পাপ করার সুযোগ আমাদের জীবনে আসে নাই আর দল দৌড় দিবে আল্লাহর হুকুম পালন করার্থে কিন্তু পিছনে পিছনে আবার তারা তাকাবে একটু একটু ফিরে ফিরে তাকাবে আল্লাহ তালা এই সব ধরনের লোকদেরকে ডাকবেন যারা জাহান নামে দিকে দৌড় দিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কেন দৌড় দিলে অথচ জাহান্নাম শাস্তির জায়গা ভয়াবহ কঠিন শাস্তির জায়গা জাহান্নাম তারা উত্তর দেবে আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের হুকুম করেছ আমাদের আদেশ দিয়েছ আমরা তোমার আদেশ পালন করতে বাধ্য আমরা কোথায় গিয়ে পড়বো সেটা আমাদের দেখার বিষয় নাই সেই জন্য দৌড় দিয়েছি আল্লাহ তারা এই লোকদেরকে বলবেন যে যাও তোমরা দুনিয়ায় গেলেও আমার হুকুম পালন করতে তোমরা সেজন্য নিজেদের যুক্তি তর্ক দিয়ে কাজ করতে না তোমাদেরকে আমি জান্নাত দান করলাম অপরদিকে যারা দৌড় দিল ঠিক কিন্তু পিছনে পিছনে আবার ফিরে তাকায় তাদেরকে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন যে তোমরা এরকমটা করলে কি জন্য তারা বলবে আমরাও জানি জাহান নাম শাস্তির জায়গা কঠিন জায়গা কিন্তু অপরদিকে আপনার হুকুম তো পালন করতে হবে সেজন্য দৌড় দিয়েছি কিন্তু আমাদের বিশ্বাস আপনি দয়ালু করুণাময়ী আপনি আমাদেরকে হয়তো রহম করে ডাক দিবেন সেজন্য ফিরে তাকাচ্ছিলাম আল্লাহ তারা বলবেন যা তোমরা দুনিয়া থেকে এমনটাই করতে মাঝে মধ্যে পাপ করতে আবার তবাও করতে তোমাদেরকেও জান্নাত দেওয়া হলো তৃতীয় গ্রুপকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন এরকম দাঁড়িয়ে থাকলে তারা আল্লাহর সামনে যুক্তি পেশ করবে যে আল্লাহ জাহান নাম শাস্তির জায়গা আমরা তো অন্যায় করি নাই পাপ করি নাই তাহলে আমরা কেন জাহান নামে যাব আল্লাহ সুবাহ বলবেন তোমরা দুনিয়াতে গেলেও এমনটাই করতে এরকম যুক্তি পেশ করতে কেন করব কেন কেন তোমাদেরকে এজন্যই জাহান নামে দেওয়া হচ্ছে এজন্য তাকদির সম্পর্কে আমাদের ইমান রাখতে হবে এবং কুফফারদের বাচ্চা সম্পর্কে পাগলদের সম্পর্কে এবং দুই নবীর মাঝখানে ফাতরাত সময় যে সময়টা গেল এই সময় এ লোকদের সম্পর্কে যেটা সেটাও আল্লাহর ফয়সালা যেভাবে আছে আল্লাহ তারা সেভাবে করবেন সর্বোপরি কথা হচ্ছে এই তাকদির হচ্ছে একটা কঠিন বিষয় যে বিষয়টা সম্পর্কে আল্লাহ রসুল সাল আলহাম বেশি আলোচনা করতে নিষেধ করেছেন যেমন আয়েশারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আছে তিনি বলেন ফাজাকার আল্লাহ শাইয়ামিনাল কাদার فقالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মান তাকাল্লামা ফি শাইইম মিনাল কদর সুইল আনহু ইয়ামাল কিয়ামা যে ব্যক্তি তাকদীর সম্পর্কে কোনো কথা বলেছে প্রশ্ন করেছে কেয়ামতে তাকে সেজন্য জিজ্ঞাসাবাদ করা হবে পাকড়াও করা হবে অমাল্লাম ইয়াতাকাল্লাম ফিহি লাম ইউসআল আনহু আর যে ব্যক্তি এই তাকদীর সম্পর্কে কোনো কথা বলে নাই বরং আল্লাহর হুকুম সে পালন করে গেছে এবং আল্লাহ তালা কি করবেন কি না করবেন সেটা নিয়ে চিন্তা করে নাই আল্লাহ তালা তাকে জিজ্ঞাসাবাদও করবেন না আপনি একটা গাছ লাগালেন বড় গাছ সেগুন কাঠ অথবা রেন্ডি কাঠ শিল করাই লাগালেন এটা দিয়ে কিছু অংশ ফার্নিচারের কাজে লাগালেন কিছু অংশ বাথরুমের কাজে লাগালেন কিছু অংশ আগুনে পোড়ালেন অথচ আপনার মধ্যে এই চিন্তা আসলো না যে আমি গাছটার কিছু অংশ যে আগুনে পোড়াচ্ছি গাছ যদি আপত্তি করে গাছের কি অপরাধ কি অন্যায় করলো সে আর এটা তো বর্তমানে এটা পরীক্ষিত যে গাছেরও প্রাণ আছে অথচ আপনি গাছটাকে সৃষ্টি করেন নাই আপনি শুধু গাছটাকে রোপণ করেছেন গাছটা আপনার জায়গায় বড় হয়েছে আল্লাহ তালা বড় করেছেন এতটুকু অধিকারের কারণে আপনি গাছের এক অংশকে ফার্নিচার লাগাচ্ছেন এক অংশকে আগুনে পোড়াচ্ছেন এক অংশকে পায়খানা ফেলে দিচ্ছেন আপনার মনে কোন রকম এই সংশয় আসলো না প্রশ্ন আসলো না যে গাছটা কি অপরাধ করলো তাকে কিছু অংশ কেন আগুনে জ্বালাচ্ছি ঠিক এরকম ভাবে একটা গাছের উপরে আপনার যতটুকু অধিকার আল্লাহ সুবাহ একটা মানুষের উপরে বান্দার উপর তার চেয়ে অনেক বেশি অধিকার রাখেন তিনি যদি কিছু লোকদেরকে আগুনে জানান কিছু লোকদেরকে জান্নাত দান করেন এক্ষেত্রে আল্লাহর উপরে প্রশ্ন করার অধিকার কারণে বরং বান্দার কাজ হচ্ছে আল্লাহর হুকুম পালন করে যাওয়া আমরা জানি না যে আল্লাহ তারা তাকদিরে কি লিখে রেখেছেন অথচ সেটাকে বিশ্বাস করে বসে থাকে আর আল্লাহ যে আদেশ করেছেন তোমরা সালাদ কায়েম করো হজ করো জাকাত দাও সিয়াম পালন করো এটা আল্লাহর নির্দেশ এটা জানা আছে এটা পালন করতে রাজি না এজন্য যারা মূলত জাহান নামের জন্য তৈরি হয়েছে তারাই এই নিয়ে ঝগড়া করে ফাসাদ করে হজরতে আমর ইবনে সাইবান আবিহান জাদ্দিহি থেকে বর্ণিত কলা খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আসহাবিহি ওয়া হুম ইখতাসিমুনা ফিল কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে کرامদের মজলিসে উপস্থিত হলেন তখন এই সাহাবারা তাকদীরের মাসআলা নিয়ে ঝগড়ায় লিপ্ত ছিল ইয়াখতাসিমুনা ফিল কাদার তারা কাদর নিয়ে তাকদির নিয়ে বিতর্ক করছিল ফাকাআন্নামা ইফকাউ ফি ওয়াজহিহি হাব্বুর রুম্মান মিনাল গাদাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন এসে এটা দেখতে পেলেন তখন তিনি রাগে এমন ভাবে ফেটে পড়লেন কান্নামা ইউফ ফি ওয়াজহি হাব্বুর রুম্মান মিনাল গদাব মনে হচ্ছিল যেন রাগের কারণে তার চেহারা লাল হয়ে এমন হয়েছে যেন আনার ফলের বেদানার দানা যেরকম লাল টকটকে হয়ে যায় আল্লাহ নবীর চেহারা সেরকম লাল টকটকে হয়ে গেল রাগে এবং ক্ষোভে এরপরে বললেন ফাকালা বেহাদা উমিরতুম আউলেহাদা খুলিকতুম তোমাদের কি এজন্য সৃষ্টি করা হয়েছে বা এই কাজ তোমাদের করতে আদেশ করা হয়েছে তাদের ইবন আল কোরআন হবে বাদ হবে বাদিন তোমরা কোরআনের এক অংশকে আর এক অংশের সঙ্গে সংঘাত লাগাচ্ছ বেহাদা হালাকাতিল উমামু কবলাকুম এই কাজ করার মাধ্যমে এই কাজ করার কারণে তোমাদের আগের যত উম্মাদ ধ্বংস হয়েছে কালা ফকর আবদুল্লাহ ইবনে আমর আবদুল্লাহ ইবনে আমর এই হাদিস শোনার পরে বললেন মা গাবাত্তু নাফসি বি মাজলিসিন তাখাল্লাফতু ফি আন রাসূলুল্লাহ মা গাবিত্ত নাফসি বিদালিকাল মজলিস ও তাখাল্লুফি আনহু এই মসজিদটায় আমি ছিলাম না আমি অন্য কোন মসজিদ মিস করার কারণে যতটা আফসুস করেছি ঈর্ষা করেছি এই মসজিদটাকে মিস করার কারণে এই মসজিদটাতে অনুপস্থিত থাকার কারণে আমি যা যা আফসুস করেছি তা সবচেয়ে বেশি অর্থাৎ এখানে আমি উপস্থিত থাকতে না পারাটা আমার জন্য একটা জিনিসকে আমি মিস করালাম একটা হারালাম একটা বড় জিনিসকে এজন্য তাকদির নিয়ে আমাদের মনে রাখতে হবে একজন মমিনের পুরা চিন্তা চেতনা পুরা জীবনটা পাল্টে যায় যদি সে তাকদির বিশ্বাস করে তাহলে তার জীবনে কোনো বিপদ আবাদ আসলে সহজেই সে মেনে নেয় আল্লাহর পক্ষ থেকে যা হওয়ার তা হয়ে যায় কদ্দার আল্লাহু মা শাহ এটা মমিনরা বলবে যেটা আমরা আগে আলোচনা করেছি যে যখনই কোনো কিছু ঘটে তখন বলবে কদ্দার আল্লাহু অমা শাহ কি বলবো আমরা কদ্দার আল্লাহু অমা শাহ কদ্দার আল্লাহু আল্লাহ তালা এটা এভাবেই লিখে রেখেছিলেন আর অমা শাহ ফাআলা আল্লাহ তালা যা চান তাই হয় এটা আমরা বলবো এটা একটা দোয়া যখনই মনের মধ্যে এরকম কোনো অশ্বাসা আসে বা কোনো বিপদ ঘটে যায় বা কোনো কঠিন অবস্থায় পড়ে যায় তখন নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য মমিন বলবে কদ্দার আল্লাহু অমা শাহ আ এর দ্বারা মমিনের জীবনটা সুন্দর একটা সাজানো গুছানো জীবন হয়ে যায় দুঃখ কষ্টে সে দিশেহারা হয়ে যায় না বরং সবর করে আর যাদের অন্তরে তাকদির উপর ইমান নেই তারা কেবল এর পিছনে প্রশ্ন করতে থাকে এজন্য কোরআনুল কারিমে বলা হয়েছে ওয়াল্লাদি আংজাল আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব অখর মুতাশাবিহাত আল্লাহ তাআলা যিনি আপনার উপরে কিতাব নাজিল করেছেন তিনি এই কোরআনের কিতাবের কিছু অংশ রেখেছেন উম্মুল কোরআন মহকামাত যাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মূল বিষয় বলা হয় অউকার মুতাসাবিহাত আর কিছু রয়েছে মুতাসাবিহাত মুতাসাবিহাত বলা হয় যেগুলোর অর্থ আল্লাহ তারা মানুষকে জানান নাই বা জানলেও তারা এর পদ্ধতি জানে না এরকম আয়াতগুলোকে মোতাসাবে বলা হয় যেমন আরিফলামিম আরিফলামিম র আরিফলামিম সদাহামিম বিভিন্ন শব্দ কোরআনের শুরুতে লেখা আছে সুরা শুরুতে লেখা আছে এর অর্থগুলো মানুষকে আল্লাহ তারা জানান নাই এরপর আল্লাহ তারা বলছেন যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে যাদের অন্তরের মধ্যে বাঁকা রয়েছে তারা এই আয়াতগুলোর ব্যাখ্যা এবং ফেতনা তালাশ করার জন্য এর পিছনে লেগে যায় আর যারা এলেমের মধ্যে পারদর্শী যারা পাকা এলেমের অধিকারী তারা বলে ফাইয়াকুল্লুমিনা আমান্না বিহি আমরা ইমান আনলাম এবং সবকিছু আল্লাহর পক্ষ থেকে তা বিশ্বাস করলাম তারা এইগুলোর পিছনে লাগে না সেজন্য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 বললেন উঁট বাঁধো ওর খুঁটিটা ভালো করে বাঁধো লাগাও রশিটা ভালো করে বাঁধো শক্ত আছে কিনা দেখো কারণ আল্লাহর কাছে ভরসা করার মানে এই নয় যে আপনি বসে থাকবেন এজন্য একজন লোক বলল হুজুর দোয়া করেন যেন আল্লাহ তারা একটা ন্যাক সন্তান দান করেন হুজুর দোয়া করলেন কিছুদিন পর লোকটা এসে বলল হুজুর কই সন্তান তো হলো না হুজুর জিজ্ঞেস করলেন বিয়ে করেছ না বিয়ে তো করি নাই তো বিয়ে করে নেন এক সন্তান দান করো আমাদের মনে রাখতে হবে যে এই দুনিয়াতে আল্লাহ তারা যে আসবাব দান করেছেন সেটা আমাদের গ্রহণ করতে হবে এর পরে আল্লাহর উপর ভরসা করতে হবে তাকদিরে যেভাবে আছে তাই হবে আল্লাহ রাসুল সাল সাল্লামের চেয়ে বড় তাকদিরে বিশ্বাসী আল্লাহর উপর ভরসাকারী কেউ ছিল না আল্লাহ রসুল সাল আলাইসাল্লামও যখন মেয়েরাজ গেলেন তার জন্য বোরাক আনা হলো এবং বাইতুল মোকাদ্দাস গিয়ে বোরাককে বেঁধে রাখা হলো কেন আল্লাহ রসুল সাল আলাইসাল্লামের কি আল্লাহর উপর ভরসা ছিল না এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাম কাজ করতেন এরকম ভাবে সাহাবা একরাম কাজকর্ম করতেন কাজে কাজকর্ম করতে হবে এরপরে আল্লাহর উপর ভরসা করতে হবে এটার নাম তাকদির তাকদির মানে এই নয় যে আপনি কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকবেন আর আল্লাহ আপনাকে খাওয়ান পাঠাবে ওই এক লোক শুনেছিল কোরআন শরীফের আয়াত বারো পাড়ার প্রথম আয়াতটা জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করেন নাই লোকটা কাজকর্ম ছেড়ে দিয়ে মস্তিদিকে বসে থাকলো একদিন দুদিন তিন দিন চলে গেল কই আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার আসছে না কোথায় ক্লান্ত হয়ে গেল চিন্তা করলো হরকতে বরকত হয় তাই মসজিদ থেকে বের হয়ে বারান্দায় চলে আসলো এসে আল্লাহ আল্লাহ করতে লাগলো দেখে না মাঝে মধ্যে আকাশের দিকেও তাকায় দেখে না আসমান থেকে মান্না সালোয়া কিছুই তো আসছে না হঠাৎ করে একটা লোক আসলো এসে মসজিদের আরাক কোনায় গিয়ে ফলের থেকে রুটি বের করে খাচ্ছে ওর দিকে তাকায়ও না রুটি দেওয়া তো পরের কথা লোকটা চিন্তা করলো একবার হরকত করে আসলাম মসজিদ থেকে বারান্দায় এবারে আর একটা হরকত করি দেখি কি অবস্থা হয় সে একটা গলায় খাকার দিল এবারে ওই মুসাফের আগন্তুক লোকটি তার দিকে তাকালো দেখলো যে একটা লোক ক্ষুধার্ত বলে মনে হচ্ছে কাছে এগিয়ে এলো দুটো রুটি দিল এক গ্লাস পানি দিল এবারে ওই লোকটি খেয়ে মনে মনে ভাবল যে হুজুর বললেন আল্লাহ তারা রিজিকের মালিক ঠিকই বলেছেন তাফসির ঠিকই করেছেন ব্যাখ্যা ঠিক করেন নাই ব্যাখ্যা হলো এই যে কাজকর্ম ছেড়ে দিয়ে তিন দিন পর্যন্ত মসজিদে বসে থাকতে হবে আল্লাহ আল্লাহ করতে হবে এরপরে হরকত করে বারান্দা আসতে হবে এরপরে আর একটা গলা খাকার দিতে হবে তারপরে দুটো রুটি এক গ্লাস পানি পাওয়া যাবে মনে রাখতে হবে আল্লাহ সুবাহ তাকদির এর উপর ইমান রাখতে বলেছেন আল্লাহর উপরে ভরসা করতে বলেছেন এর মানে এই নয় যে আপনি কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকবেন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করুন এরপরে আল্লাহর উপর ভরসা করুন খেতে ফসল বীজ রোপণ করুন তারপরেও তো আল্লাহ তারা ইচ্ছে করে ফসল দিতে পারেন ইচ্ছে করলে তুফান দিয়ে ধ্বংস করতে পারেন এ হলো তাকদিরের অর্থ এ হল ইমান বিল কদর অল কাজার অর্থ এভাবেই আল্লাহর প্রতি ইমান রাখতে হবে নতুবা কাজকর্ম ছেড়ে দিয়ে বসার অর্থ এটা নয় অনেকে ওই হাদিস একটা আছে যে লাউ তাওয়াক্কাল তোমার হক্কা তাওয়াক্কুলিহি তোমরা যদি আল্লাহর উপরে যথাযথ ভরসা করতে লা রুজিকতুম তাহলে তোমাদেরকে ঠিক সেভাবে রিজিক দেওয়া হতো যেভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয় সকালবেলা খালি পেটে বের হয় বিকালবেলা তারা পেট ভরে বাসায় ফিরে আসে এ হাদিস দিয়ে কেউ কেউ বলতে চান যে কাজকর্ম করা ছাড়াও আল্লাহ তালা খাওয়াবেন যদি ভরসা থাকে এটা ভিন্ন বিষয় যে আল্লাহ তারা ইচ্ছে করলে কাজকর্ম ছাড়াও খাওয়াতে পারেন কিন্তু এটা আল্লাহর সাধারণ নিয়ম নয় ওই হাদিসের মধ্যে বলা আছে যে পাখিরা সকালে খালি পেটে বের হয় এরপরে পেট ভরে তারা ফিরে আসে তারা তো বাসায় বসে থাকে না কাজে এই হাদিস দ্বারা ভুল বুঝাবার কোনো সুযোগ নেই মনে রাখতে হবে পাখিদের মতো আল্লাহ তালা খাবার দিতে পারেন তবে শর্ত হচ্ছে পাখিদের মতো বের হতে হবে ঘুরতে হবে চেষ্টা করতে হবে তারপরেই আল্লাহ তালা খাবার দিবেন কাজে কদর বিষয়টা গুরুত্বপূর্ণ অধ্যায় এরপর ইমান রাখা ফরজ ইমান ইসলামের বেনা হচ্ছে পাঁচটা সেই পাঁচটা বেনার প্রথম বেনা হচ্ছে আবার ইমান এই ইমানের আবার ছয়টা রোকন আছে সেই ছয় রোকনের একটা হচ্ছে ইমান বিল কদর যেটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকার আলোচনা করলাম দুই জমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين